উদ্দেশ্য হলো যাতে তোমাদের মধ্যে একজন আরেকজনকে চিনতে পারো পরিচয় লাভ করতে পারো তবে এই গোত্র এই শাখা প্রশাখা এই জাতি এইগুলা তোমাদের সম্মানের কোনো বিষয় নয় ইন্না আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যিনি সবচেয়ে বেশি তাকোয়াবান সোহান যিনি যত বেশি তাকোয়াবান তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তত বেশি সম্মানিত সুহান আল্লাহ সম্মান নির্ধারণ হয় কিসে তাকোয়া এই সম্মানের আরেকটা পরিবেশা হল কারামা ইন্না আক্রামাকুম আল্লাহ বলছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই মানুষটা আকুম যিনি সবচেয়ে বেশি তাকুয়াবান এই আক্রামাকুম আকুমের মূল যে শব্দটা সেটা হলো কারামা কারামত কারামত মানে সম্মাননা কারামত মানে সম্মান তাহলে এই কারামত লাভ করবে কারা মোত্তাকিনেরা তাকুয়াবানেরা যিনি যত বেশি তাকুয়াবান তিনি তত বেশি কারামতের অধিকারী তাহলে তাকোয়া কিসে অর্জিত হয় তাকোয়া অর্জিত হয় কিসের মাধ্যমে হ্যাঁ তাকোয়া হলো হুয়া এমতাসালু আওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইজতিনাবু অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যা করতে বলছেন সেটির আনুগত্য করা যেটি থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে দূরে থাকা এটার নাম হলো তাকুয়া তাহলে যিনি যত বেশি ফরজ ওয়াজিব সুন্নতের উপরে আমল করেন হারাম মাকরু থেকে দূরে থাকেন তিনি তত বেশি তাকুয়াবান আর তিনি তত বেশি কারামতের অধিকারী কারামত মানে অলৌকিক ঘটনা না আমাদের দেশের লোকেরা কারামত মানে মনে করে অস্বাভাবিক ঘটনা অস্বাভাবিক ঘটনা ছাড়া কারামত হয় না এই জন্য আমাদের আহলুসুন্নাওয়াল জামাতের আকিদা হলো কারামাতুল আউলিয়ায় হাক্কুন আউলিয়াদের কারামত এটা হক এই আকিদায় বিশ্বাস করতে হবে এই আকিদায় বিশ্বাস না থাকলে ইমান থাকবে না কিন্তু এই আকিদাটা ভ্রান্ত বিশ্বাস মানে যারা ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে ভ্রান্তভাবে বুঝাইছে জিনিসটা সঠিকভাবে বুঝায় না এই আকিদাটা কারামাত হলো সম্মাননা এই সম্মাননাটা হইল যিনি যত বেশি কোরআনের উপরে সুন্নার উপরে তাকুয়ার উপরে থাকেন তিনি তত বেশি সম্মাননার অধিকারী অস্বাভাবিক ঘটনা দেখানো সম্মাননার অধিকারী না অস্বাভাবিক ঘটনা মুশ্রিকও দেখাইতে পারে কাপেরও দেখাইতে পারে অমুসলিমও দেখাইতে পারে অস্বাভাবিক ঘটনা অলৌকিক ঘটনা এরকম অলৌকিক বা কিছু গায়েবের খবর বলে দেওয়া এগুলা কারামতের বিষয় না আমরা কারামত শুনি কি কারামত শুনি সুরমা নদী পার হওয়ার জন্য চোখ বন্ধ করে নামাজের মুসল্লার উপরে বসছেন বা চোখ বন্ধ করে সুরমা নদী পার হয়ে গেছে এটা হলো কারামত তারপরে বাঘের পিঠে করে অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে গেছে এটা হলো কারামত তারপরে অমুক অমুক রাত্রিবেলায় দেখছে যে অমুক আল্লাহর অলি বাঘের পিঠে করে হাঁটতেছে এগুলা হলো কারামত কিন্তু কারামত এটা নয় কারামত হলো যিনি যত বেশি মুক্তাকিন যিনি যত বেশি আমল করেন তিনি তত বেশি কারামতের অধিকারী সাহাবাইকরাম রেদওয়ানুল্লাহ তালাজমেন তাদের সে বড় কারামতওয়ালা মানুষ এই পৃথিবীতে আসেও নাই কেমন পর্যন্ত আসবেও না সাহাবাই সাহাবাইকরামের খালি সারা জীবন অলৌকিক ঘটনা ঘটত পুরা লক্ষ লক্ষ হাদিস বর্ণিত হয়েছে সাহাবাইকরাম থেকে পুরা লক্ষ লক্ষ হাদিস বিশ্লেষণ করলে সাহাবাই কেরামের অস্বাভাবিক ঘটনা সাত আটটার বেশি খুঁজে পাওয়া যাবে না সাহাবাই কেরামের সংখ্যা কত লক্ষের উপরে সাহাবাই কেরাম তো সারা জীবনে এই সোয়া লক্ষ সাহাবির অলৌকিক ঘটনা ঘটছে সাত আটটা তাহলে বাকি সাহাবিদের কারামত হয় নাই নাকি বাকি সাহাবিদের জীবনে কারামত ঘটে নাই আমরা যেসব অলিয়া উলিয়ার নাম শুনি এরকম কুটি কুটি অলিয়া উলিয়া এক বস্তা রাখলে আর সাহবাইকেরাম রেদওয়ানুল্লাহ তালিমাজমাইন তাদের পায়ের সাথে যে দুলাবালি লাগতো সেই দুলাবালি এক পাশে রাখলে এই সব অলিয়াউলিয়ার মর্যাদা কি দুলার মর্যাদা সমান হবে যেই সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহ এত বিশাল মর্যাদার অধিকারী এবং প্রত্যেক সাহাবি আউলিয়া আউলিয়া না খালি আউলিয়ার বাপ খালি আউলিয়া না যাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছেন সৌরা তাওবার একশো নম্বর আয়াত আল্লাহাক বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان আল্লাহ পাক বলছেন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে সাবেকুন আল আউয়ালুন এবং কেয়ামত পর্যন্ত এই সাহাবিদেরকে মহাজির আনসারদেরকে যারা এহসানের সাথে অনুসরণ করবে এত্তেবা করবে রাদি আল্লাহ আনহুম আরাদু আনহু এরা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ এদের উপরে সন্তুষ্ট এদের উপরে আল্লাহ সন্তুষ্ট এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট এবং জান্নাত সোহান আল্লাহ আল্লাহ পাক এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে যে মহাজেরিন যে আনসার সাহাবিদের ব্যাপারে আল্লাপাক জান্নাতের সুসংবাদ একবার দুইবার নয় কোরআনে অসংখ্য জায়গায় আল্লাপাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন এরা সবাই আল্লাহর অলি না যদি সন্দেহ থাকে যে সাহাবাইক রামের একজন আল্লাহর অলি না তাহলে আপনার ইমান থাকবে না সাহাবাইক রাম সমস্ত সাহাবাইক আদালতের অধিকারী সব আল্লাহর অলি তাহলে ওই সাহাবিদের জীবনে অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটলো না কেন আমাদের দেশে এক আল্লাহ রলির একশো দুইশো পাঁচশো কারামত ঘটে ওই সাহাবিদের লক্ষাধিক সাহাবি কারামত ঘটছে সাত আটটা মাত্র মূল হ্যাঁ, ঘটনা এই জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহে আত্মাকুম আল্লাহর অলিকারা এই ধারণা আমাদের দেশে মারাত্মক বিভ্রান্তের শিকার আল্লাহর অলি নিয়ে অলিকারা আপনাকে যদি জিজ্ঞাসা করে আল্লাহর অলিকারা উত্তর দিবেন কি সুরা ইউনুসের বাষট্টি তেষট্টি নম্বর আয়াত তালাবাদ করে শুনাই দিবেন যে আল্লাহ পাক অলির সংজ্ঞা দিচ্ছেন কি সংজ্ঞা দিচ্ছেন আলা আল্লাহ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই আয়াত দেখবেন যে ব্যাপক প্রচলিত এই আয়াত দিয়ে ব্যবসা করা যায় কিন্তু পরেরটা আর তেলাওয়াত করে না একষট্টি নম্বর আয়াত দিয়ে খুব ভালো ব্যবসা করা যায় ব্যবসাটা হলো আল্লাহ বলতেছেন জেনে রাখো বান্দা যারা আল্লাহ রলি হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই বাস আমি তো আল্লাহ রলি হয়ে গেছি আমার কোনো ভয় নাই চিন্তা নাই সবাই আসি আপনারা আমার পাগড়ি ধরেন আমার সাথে ইঞ্জিল লাগান ইঞ্জিলের সাথে লাগাই দেন তাহলে আপনাদেরও আর ভয় নাই চিন্তা নাই এখন আপনারা সবাই তো পাগল হয়ে গেছে যে হুজুর ইঞ্জিল পাই গেছি আসল ইঞ্জিন তো পাই গেছি আউলিয়া উল্লাহ পাই গেছি এবার খালি এটার সাথে পাগড়ি লাগাই রশি লাগাই লাগাইলে ইঞ্জিনের সাথে ইঞ্জিনের টানি জান্নাতে নিয়ে যাবো বাস এই আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ কারা এর পরবর্তী আয়তে বাষট্টি আয়তে আল্লাহাক বলে দিয়েছেন আল্লাহ আমানু আউলিয়া আল্লাহ যারা ইমানদার এবং যারা যারা অলি হওয়ার যোগ্যতা কয়টা দুইটা একটা ইমান আর একটা ইমানে পঞ্চাশ নম্বর সাবজেক্ট দুইটা এই দুই সাবজেক্টে আপনি নাম্বার পাইলে বাস আল্লাহর অলি হয়ে যাবেন একটা ইমান আর একটা তাকোয়া এখন ইমানের সাবজেক্টে আপনি পঞ্চাশের মধ্যে যদি চল্লিশ পাই যান তাকোয়া সাবজেক্টে যদি পঞ্চাশে চল্লিশ পাই যান তা আপনি একেবারে লেটার মার্কস পাওয়া আল্লাহর অলি চল্লিশ চল্লিশ আশি পাই গেছেন আর যদি তিরিশ তিরিশ যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর পান তাহলে স্টার মার্ক পাওয়া আপনি আউলিয়া আল্লাহ যদি আপনি তিরিশ তিরিশ ষাট পান তাহলে ফার্স্ট ক্লাস পাওয়া আপনি আউলিয়া উল্লাহ যদি আপনি পঁয়তাল্লিশ পান দুটা মিলে সেকেন্ড ক্লাস পাওয়া আউলিয়া উল্লাহ যদি আপনি দুইটা মিলে তিরিশ পান এখন তিরিশ পাইলে পাস করে না বর্তমানে কমপক্ষে চল্লিশ পাইতে হয় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত পরীক্ষা আছে মিনিমাম পাস নম্বর হলো চল্লিশ এখন চল্লিশ পাইতে হয় তাহলে আপনি যদি দুই সাবজেক্টে বিশ বিশ করে চল্লিশ পান তাহলে মনে করবেন আপনি কোনোরকম ফাঁস করা এফ গ্রেডের আপনি আউলিয়া উল্লাহ এখন যদি দুই সাবজেক্টে তিরিশ পান মনে করবেন যে ফেল করা আউলিয়া উল্লাহ যদি দুই সাবজেক্টে দশ দশ বিশ পান তো মনে করবেন যে আপনি কোনো নম্বরেই আসেন নাই কোনো গ্রেডেই পড়েন না একবারে জেড পর্যন্ত কোনো গ্রেডেই আপনি পড়েন নাই কিন্তু ইমান এবং তাকোয়া এই দুটা দিয়েই হলো আল্লাহর অলি এজন্য আহলুসাল জামাতের আকেইদা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন যে আউলিয়াউর রহমান কারা তিনি বলছেন যে আউলিয়াউর রহমান সুহান আল্লাহ তিনি বলছেন যত মুমিন আছে পৃথিবীতে সবাই আল্লাহর অলি সুহান কারণ ইমানদার যদি আল্লাহর বন্ধু না হয় তো সেই ইমানদার থাকে কেমনে আর আল্লাহ কোরআনে বারবার বলছেন আল্লাহ আমানো আল্লাহ ইমানদারদের বন্ধু আল্লাহ ইমানদারদের অলি তা আল্লাহ যদি আমার অলি হয় আমি আল্লাহর অলি না আপনারা সবাই আল্লাহর অলি আল্লাহ বলছে ইন্নামা জেনে রাখো তোমাদের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো আল্লাহ দুই নম্বর বন্ধু হলো আল্লাহ রসুল তিন নম্বর বন্ধু হলো দুনিয়ার সমস্ত মমিন সোহান তাহলে আমরা আল্লাহ রব্বুল আলমিনেরও অলি আল্লাহ রাসুলেরও অলি ইমানদারদেরও অলি অলি মানে, মানে কি বেলায়েত মানে বন্ধু আমরা আল্লাহরও বন্ধু আল্লাহ রাসুলেরও বন্ধু ইমানদারদেরও বন্ধু তাহলে আমাদের দেশে কিন্তু আপনি পীর মুরিদি ছাড়া যত ইমানদার যত তাকোয়াবান যত দিনদার হন আপনাকে কেউ অলি বলে স্বীকৃতি দিবে না এরকম একজন অলি দেখাতে পারবেন বাংলাদেশে যে অলি পীর মুরিদি ছাড়া তিনি আল্লাহর অলি হয়ে গেছেন সমাজ যাকে এই দেশের মানুষ যাকে আল্লাহর অলি বলছে এরকম একজন দেখাতে পারবেন মানে আমাদের দেশের অলির কনসেপ্টটা মারাত্মক বিভ্রান্তি কনসেপ্ট মানুষ মনে করে যে ওই লাইনে যাওয়া ছাড়া ওলি হইতে পারে না আল্লাপাক বলছেন আমানু ওয়াকানু ইমান আর তাকুয়া দিয়ে ওলি হয় আর ইমান আর তাকুয়ার জন্য আপনি ওই পীর মুরিদি জরুরি বিষয় না ইমান আর তাকুয়ার জন্য কোরআন এবং সুন্না জরুরি বিষয় ইমান শিখবেন কোরআন থেকে সুন্না থেকে তাকুয়া শিখবেন কোরআন থেকে সুন্না থেকে আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে ইমান এবং তাকোয়া দুইটাই হলো উপরের বিষয় না ভিতরের বিষয় দুই সাবজেক্ট কিন্তু গোপনীয় বিষয় প্রকাশ্যের বিষয় না ইমান কোথায় থাকে ইমানের স্থান কোথায় মহল্লুল ইমান আল কাল আর তাকোয়ার স্থান কোথায় মহল্ল তাকোয়া আল কাল দোনোটার জায়গা কিন্তু ভিতরে বাইরে দেখা যায় না এটা এজন্য ইমান ভিতরের জিনিস ইমান যদি বাহিরের জিনিস হইতো তাহলে নবিসামের সাহাবিদের মধ্যে আবদুল্লাহ ইবনে উবাই হইতেন বড় আল্লাহর অলি কারণ আবদুল্লাহ ইবনে উবাই যে লোকটা মুনাফেকের নেতা মুনাফেকের লিডার এই লোকের পাগড়ি আমার আপনার সে ছোট্ট পাগড়ি ছিল না বিশাল পাগড়ি ছিল এই লোকের দাঁড়ি আমার আপনার সে ছোট দাঁড়ি ছিল না এই লোকের জুব্বা এই লোকের জামা কাপড় যে এত লম্বা ছিল যে হামজার আদি আল্লাহ তালাহু অহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন হামজাকে দাফন করার মতো কোনো পোশাক পাচ্ছেন না ওই মুনাফেকের এত লম্বা জুব্বা সেই জুব্বা দিয়ে নবী সাল্লা সাল্লাম হামজা রাদি আনহুকে দাফন করছে এই জন্য নবী সাল্লাম সাসার ঋণ পরিশোধ করে নবী সাল্লামের জুব্বা মোবারক দিচ্ছেন কাকে ওই আবদুল্লাহ ইবনে উবাইকে তাহলে আবদুল্লাহ ইবনে উবাইর জুব্বা এত লম্বা আমাদের কারো এত লম্বা জুব্বা বাংলাদেশে নাই জুব্ব লম্বা দাড়িও লম্বা পাগড়িও লম্বা পাঁচ ওয়াক্ত জামাতে পাওয়া যায় যারে পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে পাওয়া যায় আল্লাহ রসুলের পিছে জামাতে নামাজ পড়ে তাহলে বাহ্যিকভাবে কোনো দিকে তারে আপনি মুনাফেক বলতে পারবেন বাহ্যিকভাবে দেখলে মনে হবে বিরাট আল্লাহর অলি তিনশো ষাট জনের লিডার বাংলাদেশ নাকি কত আউলিয়ার দেশ এটা সেরে কি কথা এই দেশ এই জমিন আল্লাহর জমিন আল্লাহর দেশ কোন অলিয়াউলিয়ার দেশ না অনেকে আমরা আবেগে পড়ি না বুঝে বলে ফেলি যে এই দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ কিসের শাহজালাল শাহপরানের দেশ আল্লাহর দেশ এই দেশ শাহজালাল শাহপরানে কই পেল এই জমিনের মালিক আল্লাহ আল্লাহ পাক কোরআন বারবার বলছেন যে তাবারাকাল্লাদি বিয়াদি হিলমুল ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল জমিনের মালিক আল্লাহ তাহলে বাংলাদেশ আল্লাহর জমিন কোন ওলিয়া উলিয়ার জমিন না অনেকে অনেক ইসলামিক পন্ডিতেরও মাঝে মাঝে বড় বড় বক্তারা ওয়াইজেরা বলে এই দেশ আল্লাহর অলিদের দেশ এই দেশ তিনশো ষাট আউলিয়ার দেশ অমুক অমুক অমুক নাম ধরে ধরি বলে অমুকের দেশ নাউজবিন অমুকের দেশ হবে কেন এটা আল্লাহর দেশ এটারে হেফাজত করবেন আল্লাহ ওই অলিয়া উলিয়া হেফাজত করতে পারবেন না এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইমানদারদের ইমান দিন কোরআন সুন্না সবকিছুকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমী ওই কোন অলিয়া উলিয়া কবর থেকে উঠে আসি এই দেশে এগুলো হেফাজত করতে পারবেন না আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আল্লাহ রব্বুল্লা আলমিন এই ইমানটা যদি বাহিরে দিতেন তাহলে এই সমস্ত লোক হয়তো বড় বড় আল্লাহর কিন্তু ইমান বাহিরে না ইমান থাকে কোথায় ভিতরে এই জন্য এই লোকেরা মুনাফেকের লিডার আর তাকোয়ার ব্যাপারে নবিসাম বলছেন আত্মাকোয়া হা হোনা আত্মাকোয়া হা হোনা আত্মাকোয়া হা হোনা ইউশের ইলা সদরিহি সালা সামারাত নবিসাম তিনবার তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তিনবার দেখাইলেন তাকোয়া এখানে তাকোয়া বাহিরে না আমরা তাকোয়া দেখাই বাহিরে বাহিরে বিশাল তাকোয়া ওরে আল্লাহ রোজা রাখে আর একজন আরেকজন মানে আরেকজনের জানানোর জন্য যে ভাই এই তো আজকে বেশি গরম লাগতেছে রোজা রাখি কষ্ট হইতেছে মানে ডাইরেক্ট বলতে পারতেছে না আমি খুব পরস্কার মানুষ আমি রোজা রাখি সবসময় এই কথা ডাইরেক্ট বলতে পারতেছে তো বলে কি ভাই খুব গরম পড়তেছে রোজা রাখি কষ্ট হইতেছে মানে বুঝাইতেছে আমি রোজা রাখছি মানে নিজের আমল বাহিরে প্রকাশ করা তারপরে একদিন এক দাওয়াতে গেছি ওই ওই লোকের এখনো যেখানে দাওয়াতে যায় ওই এই কথা ওইটাই শুনি বলে যে হুজুর সপ্তমবার যখন হজে গেছি তখন মক্কাতে কি বৃষ্টি মানে বুঝাইতে চাচ্ছে আমি সাতবার হজ করছি ডাইরেক্ট <laughs> বলতেছে না যে আমি সাতবার হজ করছি মানে আমাকে বলতেছে যে হুজুর সপ্তমবার যে বছর হজে গেলাম সেবার দেখি যে কি বৃষ্টি বৃষ্টিতে একেবারে মক্কার পাহাড় টাহাড় সব ডুবে গেছে মিনাতে আমরা সবাই পাহাড়ের উপরে উঠে গেছি মানে এই গল্প করার কারণ হলো যে বোঝানো যে আমি সাতবার হজ করছি তাহলে তাকোয়া এরকম বাহিরে প্রসার প্রসার করে তাকোয়া হয় না তাহলে আচ্ছা বুঝলাম ইমান এবং তাকোয়া দুইটাই থাকে ভিতরে তো এই ভিতরের অবস্থা আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে আমার ভিতরে কি আছে এটা কি আপনারা কেউ জানেন আপনাদের ভিতরে কি আছে আমি জানি আচ্ছা ইমানও হলো ভিতরে তাকুয়াও হলো ভিতরে দুইটাই ভিতরের জিনিস ভিতরের জিনিস আপনি আমি জানলেন কিভাবে একজন লোকেরে আপনি কিভাবে ঘোষণা দিলেন যে এই লোক অলিয়ে কামেল হয়ে গেছে আপনি কেমনে বুঝলেন আল্লাহ কি আসমান থেকে ঘোষণা দিয়ে দিছে দুনিয়ার মানুষ শোনো অমুক আমার অলিয়ে কামাল হয়ে গেছে এই কথা আল্লাহ ঘোষণা দিছে তো গায়েবের বিষয় আপনি জানলেন কিভাবে তাহলে আপনি গায়েবের বিষয় না জেনে একজনকে আল্লাহর অলি বলা এটা মারাত্মক গুনার কাজ আরেকটা হলো কোনো ব্যক্তি নিজেকে অলি দাবি করা যে বাইরা সবাই শুনেন আমি আল্লাহর অলি হয়ে গেছি এরকম দাবি করা একজন সাহাবি কোনোদিন দাবি করছে যে আমি আল্লাহর অলি অথচ সাহাবাই কেরাম আল্লাহর অলি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই একশো পার্সেন্ট ফিউর নির্বেজাল আল্লাহর অলি সমস্ত সাহাবাই কেরাম কিন্তু একজন সাহাবি কোনোদিন দুনিয়ার কোনো মানুষের সামনে যাই বলেন নাই যে আমি আল্লাহর অলি হয়েছি আসেন আমার পাগড়ি ধরেন সবাই কথা বলছেন একজন সাহাবি কোনো বরং আমি আপনাদের ওই দিন জুমার খোদ্ায় বলছি যে ওয়াইস আল কারনি রাহেমাহুল্লাহ তালা যার নামে আমাদের দেশে অনেক মিথ্যা কথা আছে সে ওয়াইস আল কারনি রাহেমাহুল্লাহ যখন সেই কার্ন অঞ্চল থেকে আসলেন ওমর রাদি আল্লাহ তালু যখন সাহাবাই কালামের সামনে দোয়া চাইলেন তখন তিনি আর ওই অঞ্চলে ফিরে যান নাই নিজের বাড়িতে আর যান নাই তিনি বললেন যে আমি যদি এখন বাড়িতে যাই তো আমার এলাকার লোকেরা তো শুনে গেছে এরা এলাকায় গিয়ে প্রচার করে দিব যে আল্লাহ রসুলাম বলছেন ওয়াইস থেকে তোমরা দোয়া নিও সাহাবিদেরকে বলছেন অথচ তিনি সাহাবি না উনি তাবেই তো ওই এলাকায় গেলে তো মানুষ আমাকে নিয়ে সেরেক শুরু করে দিবে উনি আর ওই এলাকায় যান নাই ওই এলাকা না গিয়ে উনি কুফা চলে গেছেন কুফাতে অনেকদিন পর্যন্ত উনি লুকাই লুকাই গোপনে গোপনে ছিলেন একটা মানে নিজের বাড়ি করে না যায় দেখেন আরেকটা এলাকা অপরিচিত একটা এলাকায় গিয়ে একটা ছোট্ট বাঙ্গাচুরা কুড়ে ঘর বানায় সেখানে আবাদত গিয়ে করতেছেন তখন একবার কুফার লোকেরা যখন মদিনে আসলেন ওমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন যে তোমাদের এলাকায় একটা লোক আছে এরকম এরকম হ্যাঁ আছে তো ওই লোকটাকে সামনে নিয়ে আসিও আর ওর কাছে তোমরা দোয়া চাইও বাস এই লোকগুলা যায় ওই বাঙ্গা ঘরের লোকেরা যায় ধরে ফেলছে তো তখন ওয়াইস আল কারনি রাহমাল্লাহ হায়রে নিজ এলাকা না গিয়ে আরেক দেশে আসি অপরিচিত জায়গায় লুকাইলাম সেখানেও আসি ধরে ফেলছে তখন তিনি ওখান থেকে যে এমন ফলানি ফলাইছেন এমন লুকানি লুকাইছেন আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি সর্বশেষ আলী রাজি আল্লাহ খেলাফতের সময় খারেজিদের বিরুদ্ধে যখন জেহাদ হচ্ছিল নাহারাওয়ানের যুদ্ধ হচ্ছিল সেখানে আলী রাজি আল্লাহ তালানোর পক্ষে তিনি জেহাদে যোগ দিয়ে শাহাদাত বরণ করেন এরাই হলো আল্লাহর অলি যারা অলি হওয়ার পরে নিজের প্রকাশ করে না লুকাই থাকে মানুষ তারে যায় দরে অলি বলি কিন্তু তারা প্রকাশ করে না একবার আবুজার আল গিফারি রাদি আল্লাহ সিরিয়া সফরে গেলেন সিরিয়া সফরে যাওয়ার পরে তখন মসজিদে সিরিয়ার মসজিদে তিনি সলাদ আদায় করলেন সলাদ আদায়ের পরে একজনে চিনে ফেলছে যে উনি তো আবুজর আল গিফারি দৌড়ায় আসে বলতেছে যে হে আল্লাহ রসুল্লার সাহাবি আমার জন্য একটু দোয়া করে দেন তো আবুজর আল গিফারি রাদিল্লা তালু বললো গাফার আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দিন এটাই হলো দোয়া আল্লাহ তোমাকে মাফ করে দিন আরেকজন দূরের থেকে দেখছে যে আবুজর গিফারির কাছে দোয়া লই ফেলছে ওই লোক দৌড়াই আসে বলতেছে আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন তখন আবুজর গিফারি বললেন লাকা ওয়ালাহু আল্লাহ তোমারেও মাপ না করুক এই লোকেরও মাপ না করুক দুইজনের মাপ না করুক কারণ উনি দেখছেন যে যেই অবস্থা দোয়ার কন্ডিশন শুরু হয়েছে এবার তো সব দলে দলে চলে আসবে আসে খালি বলবে যে আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন হ্যাঁ, এখন উনি ইচ্ছা করলে সেখানে দোয়ার দরবার বসায় কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেন যে এটা দোয়ার দরবারে আবুজর গিফারি এই কথা বসায় যদি উনি একটু বসতেন সিরিয়ার মসজিদে তো টাকা তো বস্তা বস্তা আসত কিন্তু আল্লাহ আকবর সেই সাহাবাইক রাম যে তিনি বলছেন সাহাবাইক রামের কাছে দোয়া চাইলে তারা বলতেন আমি কি আল্লাহ নবী আল্লাহর নবীর কাছে যখন তোমরা কোনো গুণা করে নবীর কাছে এসে যখন দোয়া চাইবা নবী সালাম যখন ওয়াস্তাকফার আল্লাহমর রাসুল আল্লাহ পাকুরানে বলছে রাসুল যদি তার জন্য ইস্তাকফার করে রাহিমা আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন তা আমরা কি নবী আমরা কি রাসুল আমাদের কাছে কেন আস আর এখন আমরা দরবার বানাই দোয়ার বান্ডার বানাই বসি যে আসেন সবাই যে আমরা অমুক দিন দোয়া করবো গরু নিয়ে ছাগল নিয়ে খাসি নিয়ে চাউল নিয়ে ডাউল নিয়ে দুধ নিয়ে কলা নিয়ে সব নিয়ে চলে আসেন এখানে দোয়ার মার্কাজ প্রথম দোয়া মাজারি দোয়া শেষের দোয়া আখেরি দোয়া বিভিন্ন রকমের দোয়া মোনাজাত দোয়া মোনাজাতের কারখানা আর আল্লাহ আকবর হজ্জে বাইতুল্লাহ আরাফার ময়দানে গেছেন আরাফার ময়দানে কোনো দোয়া দোয়ার কারখানা দেখছেন যেই ময়দান হলো খাইরুদ্দোয়া দোয়া ও আরাফা আল্লাহর জমিনে শ্রেষ্ঠতম দোয়া নবী সালাম বলছেন আরাফার ময়দানের দোয়া আরাফার ময়দানের দোয়ার সে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর জমিনে কোথাও নাই আরাফার দিন আল্লাহ রব্বুল্লা আলমিন একেবারে একেবারে জমিনের সামা উদ্দুনিয়া নিকটবর্তী আকাশে চলে আসেন এসে আল্লাহ পাক লক্ষ লক্ষ মুমিনকে আল্লাহ মাফ করে দেন ইয়মে আরাফার দিনে সেই দিন এত ফজিলতময় আল্লাহর দিকে খালু একটু দোয়া করলে আল্লাহ কবুল করেন কিন্তু সেখানে দেখছেন যে সকালবেলায় উদ্বোধনী দোয়া দুপুরবেলায় মাঝারি দোয়া আসরের সময় আখেরি দোয়া এরকম দোয়ার কারখানা সেখানে দেখছেন আর আরাফার ময়দানে তাহলে দোয়া কবুল হওয়ার ময়দান যেখানে আল্লাহর কাছে হাত তুললে দোয়া কবুল হয় সেখানে এরকম আখেরি দোয়া প্রথম দোয়া মাঝারি দোয়া শেষের দোয়া এরকম দোয়ার কোনো অস্তিত্ব নাই অথচ আমাদের দেশে দেখেন কত দোয়া মানে দোয়াটাই একটা বিশাল ব্যবসা কেউ দল বাড়ি করা কেউ টাকার বস্তা বাড়ি করা এবং অনেকে দেখবেন এই শেষ দোয়ার দিন কয়েক বস্তা টাকা পায় ফেসবুকে এখন দেখবেন ওই যে টাকা বস্তার মধ্যে ফা দিয়ে একবারে মানে ভালো করে ভরে ভরে বস্তা বস্তা ঘরে ঢুকায় আখেরি দোয়ার দিন ওই দিন আখেরি দোয়াও আখেরি পকেট খালি করার দিন যারা ওখানে যাবে আখেরি পকেট খালি করার দিন সেদিন পকেট সব খালি করে ওই বস্তা ভরি ওখানে ঢুকে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইমান এবং তাকুয়া দুটাই ভিতরের বিষয় এটা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কেউ জানেন না এজন্য <clears throat> নবী সালামের জীবনে আমরা দেখি যে নবী সালাম এক জেহাদে যাচ্ছিলেন তখন একজন একজন মুশ্রিক নবিসামকে হত্যা করার জন্য বের হয়েছে রাস্তা নবিসামের সাথে দেখা নবিসামের সাথে দেখা হওয়ার পরে তো বললো যে আমতা মোহাম্মদ আপনি কি মোহাম্মদ বললো যে হ্যাঁ আমি মোহাম্মদ তুমি কে <clears throat> তখন এই লোকটা নবী সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে তাকিয়ে তখন বলল যে আমি এতদিন পর্যন্ত আপনার ব্যাপারে যা শুনেছি আসলে মিথ্যা শুনেছি এই লোকের চেহারা কোনো খারাপ মানুষের চেহারা হইতে পারে না তখন তিনি সেখানে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করে বললেন ইয়া রসুল্লাহ আপনি কোথায় যান আমিও আপনার সাথে যাব আল্লাহ রসুল বললেন আমি তো জেহাদে যাই মরতে যাই <laughs> আমার সাথে তুমিও যাইবা মাত্র ইসলাম গ্রহণ করছো বলে যে আমি আপনি যেদিকে আমিও সেদিকে সোহান আল্লাহ তখন অনেক সাহাবি বললেন যে ইয়ারসোল্লাহ এরে নিয়েন না কারণ এ তো মুনাফেকও হইতে পারে মাত্র ইসলাম গ্রহণ করছে ওরে আমরা চিনি না জানি না শুনি না সে তো ওখানে যায় কাবর মুশিকদের পক্ষে মুনাফেকিও করতে পারে গুপ্তচরও হতে পারে একে আপনি জেহাদে নিবেন না কিন্তু নবী সাল্লাম তাকে জেহাদে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে জেহাদের প্রথম দিন তিনি শাহাদাত বরণ করেন নবী সাল্লাম বলেন যে দাখাল আল আল্লাহর এই বান্দা জান্নাতে ঢুকে গেল সুহান সারা জীবন জাহান্নামের মধ্যে মাত্র একদিনে জান্নাতে চলে গেছে সুহান আরেকজন সাহাবি সারা জীবন নবিসামের সাথে বিভিন্ন জেহাদে অংশগ্রহণ করেছেন সলাত আদায় করেছেন আমল করেছেন জেহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল বললেন হুয়া দাখালান নার এই লোক তো জাহান নামে চলে গেছে সাহাবাই কেরামের মাথায় ধরে গেল কি বলে এই লোক জাহান নামে গেছে তখন তারা বুঝতে পারছিল না যে আল্লাহ রসুল কেন বললেন এই লোক জাহান নামে গেছে পরবর্তীতে জানা গেল যে এই লোক যুদ্ধ করতে করতে বিভিন্নভাবে আহত হতে হতে এক সময় তিনি আহতের যন্ত্রণা তিনি সহ্য করতে পারছিলেন না তখন তিনি ছুরি দিয়ে নিজে নিজে আত্মহত্যা করেছেন এই আত্মহত্যাটা সবাই দেখে নাই অন্য সাহাবিরা মনে করছে তিনি শাহাদাত বরণ করছেন তিনি জান্নাতি কিন্তু নবী সাল্লামকে আল্লাপাক জানিয়েছেন যে এই লোক ওইভাবে শাহাদাত বরণ করে না এই লোক আত্মহত্যা করছে তাহলে দেখেন সারা জীবন নবী সাল্লামের সাথে জেহাদ করলেন সলা আদায় করলেন সব করলেন পরে গেলেন কোথায় জাহান্নামে তাহলে কে জান্নাতি কে জাহান্নামি এই গোপনীয় অবস্থা বিতরের অবস্থা এটা আমি আপনি কারো পক্ষে জানা সম্ভব না এজন্য একজন মহিলা সাহাবি বলছিলেন যে আমরা একদিন একজন বড় সাহাবি মারা গেলেন তখন আমরা বলা বলি করতেছিলাম হায় আজকে জান্নাতি সাহাবিটা মারা গেল নবী সালাম ডেকে বললেন এই শোনো আমি আল্লাহর নবী হয়ে জানি না সে জান্নাতি না জাহান্নামি তুমি মহিলা জানলা কিভাবে তখন ওই ওই মহিলা সাহাবি বলতেছেন এরপর থেকে আমরা সাহাবিরা মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো মানুষকে জান্নাতিও বলতাম না জাহান্নামিও বলতাম না আল্লাহর নবী রাসুল হয়ে তিনি বলতেছেন তিনি বলতে পারেন না কে জান্নাতি কে জাহান্নামি তাহলে গায়েবের অবস্থা আমরা কিভাবে বলে দিই যে অমুক আল্লাহর অলি তার ইমান তার তাকুয়া আপনি দেখলেন কিভাবে বাহ্যিক অবস্থা দেখে ইমান বোঝা যাবে না বাহ্যিক অবস্থা দেখে তাকুয়া বোঝা যাবে না দুটাই গোপন বিষয় এজন্য একজন সাধারণ দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক গরিব মানুষ দিনে আনে দিনে খায় তিনি আল্লাহর অলি হইতে পারেন আবার আমরা যারা লম্বা জুব্বা লম্বা দাড়ি লম্বা লেবাস নিয়ে বসে আছি বিশাল বুজুর্গ মনে করে বসে আছি তারা আল্লাহর অলি নাও হইতে পারি কারণ তার সামান্য এবাদত আল্লাহাক হয়তো এত বেশি পছন্দ করেন যেটা হালাল উপার্জনের এবাদত আর আমার আপনার যে আবাদত এই আবাদতে কোনো হারাম উপার্জন থাকতে পারে রিয়া থাকতে পারে কত রকমের কত কিছু থাকতে পারে এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহ হিয়াতকাকুম আল্লাহর নিকট তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি বেশি সম্মানিত যিনি বেশি তাকুয়াবান এই জন্য নবী সালাম বলছেন ইন্নাল্লাহ ইলা সুয়ারিকুম আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখে তোমাদেরকে বিনিময় দেন না উজরত দেন না আল্লাহ দেখেন কিসের দিকে আল্লাহ তোমাদের কলবের দিকে অন্তরের দিকে এবং আমলের দিকে তাকান সেহারা সুরতের দিকে বংশীয় মর্যাদার দিকে টাকা পয়সার দিকে এগুলার দিকে আল্লাহ রব্বুল্লা আলামিন তাকান না ইন্নাল্লাহ আলিমুন খবির আল্লাহ পাক সবকিছু জানেন এবং সবকিছু খবর রাখেন এরপরে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন